بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون আল্লাহর আদেশ আসিবেই সুতরাং উহা ত্বরান্বিত করিতে চাহিও না তিনি মহিমান্বিত এবং উহারা যাহাকে শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে ينزل الملائكة بالروح من أمره على من يشاء على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছাসীয় নির্দেশে ওহিসহ ফিরিস্তা প্রেরণ করেন এই বলিয়া যে তোমরা সতর্ক করো নিশ্চয়ই আমি ব্যতীত কোনো ইলাহ নাই সুতরাং আমাকে ভয় করো خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون তিনি যথাযথভাবে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন উহারা যাহা শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين তিনি শুক্র হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডাকারী والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য উহাতে শীত নিবারক উপকরণ ও বহু উপকার রইয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো ولكم فيها جمال حين تريحون وحين تسرحون এবং তোমরা যখন গধুরী লগ্নে উহাদেরকে চারণভূমি হইতে গৃহে লইয়া আসো এবং প্রভাতে যখন উহাদেরকে চারণভূমিতে লইয়া যাও তখন তোমরা উহার সৌন্দর্য উপভোগ করো وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم এবং উহারা তোমাদের ভার বহন করিয়া লইয়া যায় এমন দেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছিতে পারিতে না তোমাদের প্রতিপালক অবশ্যই দয়াদ্র পরম দয়ালু والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব অশ্বতর ও গর্ধব এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যাহা তোমরা অবগত নও وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين সরল পথ আল্লাহর কাছে পৌঁছায় কিন্তু পথগুলির মধ্যে বক্রপথও আছে তিনি ইচ্ছা করিলে তোমাদের সকলকেই সৎপথে পরিচালিত করিতেন هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন উহাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং উহা হইতে জন্মায় উদ্ভিদ যাহাতে তোমরা পশুচারণ করিয়া থাকো ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তিনি তোমাদের জন্য উহার দ্বারা জন্মান শস্য জায়তুন খরজুর বৃক্ষ দ্রাক্ষা এবং সর্বপ্রকার ফল অবশ্যই ইহাতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রজনী দিবস সূর্য এবং চন্দ্রকে আর নক্ষত্র রাজিও অধীন হইয়াছে তাহারই নির্দেশে অবশ্যই ইহাতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রইয়াছে নিশ্চিত নিদর্শন وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون এবং তিনি বিবিধ প্রকার বস্তুও যাহা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন ইহাতে রয়েছে নিশ্চিত নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করে وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি এই সমুদ্রকে অধীন করিয়াছেন যাহাতে তোমরা উহা হইতে তাজা মৎস্য আহার করিতে পারো এবং যাহাতে উহা হইতে আহরণ করিতে পারো রত্নাবলী যাহা তোমরা ভূষণ রূপে পরিধান করো এবং তোমরা দেখিতে পাও উহার বুক চিরিয়া নৌযান চলাচল করে এবং উহা এই জন্য যে তোমরা যেন তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করিয়াছেন যাহাতে পৃথিবী তোমাদেরকে লইয়া আন্দোলিত না হয় এবং স্থাপন করিয়াছেন নদ নদী ও পথ যাহাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছিতে পারো وعلامات وبالنجم هم يهتدون এবং পথ নির্ণায়ক চিহ্ন সমূহ আর উহারা নক্ষত্রের সাহায্য পথের নির্দেশ পায় أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তাহারই মতো যে সৃষ্টি করে না তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না আল্লাহ তো অবশ্যই ক্ষমাপরায়ণ পরম দয়ালু والله يعلم ما تسرون وما تعلنون তোমরা যাহা গোপন রাখো এবং যাহা প্রকাশ করো আল্লাহ তাহা জানেন والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون উহারা আল্লাহ ব্যতীত অপর যাহাদেরকে আহ্বান করে তাহারা কিছুই সৃষ্টি করে না তাহাদেরকে সৃষ্টি করা হয় أموات غير أحياء وما يشعرون أيان يبعثون তাহারা নিষ্প্রাণ নির্জীব এবং কখন তাহাদেরকে পুনরুত্থিত করা হইবে সে বিষয়ে তাহাদের কোনো চেতনা নাই إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون তোমাদের ইলাহ এক ইলাহ সুতরাং যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর সত্য বিমুখ এবং তাহারা অহংকারী لا جرم أن الله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 কিছু কামনা করিবে উহাতে তাহাদের জন্য তাহাই থাকিবে এইভাবেই আল্লাহ পুরস্কৃত করেন মুত্তাকিদেরকে الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون ফিরিস্তাগণ যাহাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় ফিরিস্তাগণ বলিবে তোমাদের প্রতি শান্তি তোমরা যাহা করিতে তাহার ফলে জান্নাতে প্রবেশ করো هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون উহারা শুধু প্রতীক্ষা করে উহাদের নিকট ফিরিস্তা আগমনের অথবা তোমার প্রতিপালকের শাস্তি আগমনের উহাদের পূর্ববর্তীরাও এইরূপেই করিত আল্লাহ উহাদের প্রতি কোনো জুলুম করেন নাই কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিত فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون সুতরাং উহাদের উপর আপতিত হইয়াছিল উহাদের মন্দ কর্মের শাস্তি এবং উহাদেরকে পরিবেষ্টন করিয়াছিল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 মধ্যে রাসূল পাঠিয়াছি অতঃপর উহাদের কতককে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং উহাদের কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হইয়াছিল সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছে إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين তুমি উহাদের পথ প্রদর্শন করিতে আগ্রহী হইল আল্লাহ যাহাকে বিভ্রান্ত করিয়াছেন তাহাকে তিনি সৎপথে পরিচালিত করিবেন না এবং উহাদের কোনো সাহায্যকারীও নাই وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون উহারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করিয়া বলে যাহার মৃত্যু হয় আল্লাহ তাহাকে পুনর্জীবিত করিবেন না কেন নয় তিনি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিবেনই কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নহে ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين তিনি পুনরুত্থিত করিবেন যে বিষয়ে উহাদের মতনৈক্য ছিল তাহা উহাদেরকে স্পষ্টভাবে দেখাইবার জন্য এবং যাহাতে কাফিরা জানিতে পারে যে উহারাই ছিল মিথ্যাবাদী إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون আমি কোনো কিছু ইচ্ছা করিলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে আমি বলি হও ফলে উহা হইয়া যায় والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون যাহারা অত্যাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে আমি অবশ্যই তাহাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব এবং আখিরাতের পুরস্কার তো শ্রেষ্ঠ হায় উহারা যদি তাহা জানিত الذين صبروا وعلى ربهم يتوكلون যারা ধৈর্য ধারণ করে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমার পূর্বে আমি ওহি সহ পুরুষই প্রেরণ করিয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীগণকে জিজ্ঞাসা করো بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون প্রেরণ করিয়াছিলাম স্পষ্টভাবে প্রমাণাদি ও গ্রন্থাবলী সহ এবং তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি মানুষকে সুস্পষ্ট বুঝাইয়া দিবার জন্য যাহা তাহাদের প্রতি অবতীর্ণ করা হইয়াছিল যাহাতে উহারা চিন্তা করে أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون যাহারা কুকর্মের ষড়যন্ত্র করে তাহারা কি এ বিষয়ে নির্ভয় হইয়াছে যে আল্লাহ উহাদেরকে ভূগর্ভে বিলীন করিবেন না অথবা এমন দিক হইতে শাস্তি আসিবে না যাহা উহাদের ধারণাতীত أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين অথবা চলাফেরা করিতে থাকাকালে তিনি উহাদের ধৃত করিবেন না উহারা তো ইহা ব্যর্থ করিতে পারিবে না أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم অথবা উহাদেরকে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় ধৃত করিবেন না তোমাদের প্রতিপালক তো অবশ্যই দয়াদ্র পরম দয়ালু أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون উহারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি যাহার ছায়া দক্ষিণে ও বামে ঢলিয়া পড়িয়া আল্লাহর প্রতি সিজদা অবনত হয় ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون আল্লাহকেই সিজদা করে যাহা কিছু আছে আকাশ মণ্ডলীতে পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত এবং ফ্রিস্তাগণ উহারা অহংকার করে না يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون উহারা ভয় করে উহাদের উপর উহাদের প্রতিপালককে এবং উহাদেরকে যাহা আদেশ করা হয় উহারা তাহা করে وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون আল্লাহ বলিলেন তোমরা দুই ইলাহ গ্রহণ করিও না তিনি তো একমাত্র ইলাহ সুতরাং আমাকেই ভয় করো وله ما في السماوات والأرض وله الدين واصباً তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত রইয়াছে তাহা তো আল্লাহরই নিকট হইতে আবার যখন দুঃখ দৈন্য তোমাদেরকে স্পষ্ট করে তখন তোমরা তাহাকেই ব্যাকুলভাবে আহ্বান করো ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون আবার যখন আল্লাহ তোমাদের দুঃখ দৈন্য দূরীভূত করেন তখন তোমাদের একদল উহাদের প্রতিপালকের শরিক করে ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون আমি উহাদেরকে যাহা দান করিয়াছি তাহা অস্বীকার করিবার জন্য সুতরাং ভোগ করিয়া লও অচিরেই জানিতে পারিবে ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون আমি উহাদেরকে যে রিজিক দান করি উহারা তাহার এক অংশ নির্ধারণ করে তাহাদের জন্য যাহাদের সম্বন্ধে উহারা কিছুই জানে না শপথ আল্লাহ তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হইবে ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون উহারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান তিনি পবিত্র মহিমান্বিত এবং উহাদের জন্য তাহাই যাহা উহারা কামনা করে وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم উহাদের কাহাকেও যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون উহাকে যে সংবাদ দেওয়া হয়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 তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছি যাহারা এ বিষয়ে মতভেদ করে তাহাদেরকে সুস্পষ্টভাবে বুঝাইয়া দিবার জন্য এবং মুমিনদের জন্য পথ নির্দেশ ও দয়া স্বরূপ والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون আল্লাহ আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন এবং তদ্বারা তিনি ভূমিকে উহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন অবশ্যই ইহাতে নিদর্শন আছে যে সম্প্রদায় কথা শুনে তাহাদের জন্য وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا لبنا خالصا سائغا للشاربين অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে উহাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্য হইতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুগ্ধ যাহা পানকারীদের জন্য সুস্বাদু ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون এবং খরজুর বৃক্ষের ফল ও আঙ্গুর হইতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করিয়া থাকো ইহাতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রইয়াছে নিদর্শন وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون তোমার প্রতিপালক মৌমাছিকে উহার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়াছেন গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে ও মানুষ যে গৃহ নির্মাণ করে তাহাতে ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون ইহার পর প্রত্যেক ফল হইতে কিছু কিছু আহার করো অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো উহার উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাহাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য অবশ্যই ইহাতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد الى ارذل العمر لكي لا يعلم بعد علم شيئا ان الله عليم قدير আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন এবং তোমাদের মধ্যে কাহাকেও কাহাকেও উপনীত করা হইবে নিকৃষ্টতম বয়সে ফলে উহারা যাহা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকিবে না নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت ايمانهم فهم فيه سواء افبنعمه الله يجحدون আল্লাহ জীবন উপকরণে তোমাদের কাহাকেও কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হইয়াছে তাহারা তাহাদের অধীনস্থ দাস দাসীদেরকে নিজেদের জীবন উপকরণ হইতে এমন কিছু দেয় না যাহাতে উহারা এ বিষয়ে তাহাদের সমান হইয়া যায় তবে কি উহারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে والله جعل لكم من انفسكم ازواجا وجعل لكم من ازواجكم بنين وجعل لكم من ازواجكم بنين وحفده ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون এবং আল্লাহ তোমাদের হইতেই তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের যুগল হইতে তোমাদের জন্য পুত্র পুত্রাদি সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করিয়াছেন তবু কি উহারা মিথ্যায় বিশ্বাস করিবে এবং উহারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والارض شيئا ولا يستطيعون এবং উহারা কি ইবাদত করিবে আল্লাহ ব্যতীত অপরের যাহাদের আকাশ মণ্ডলী অথবা পৃথিবী হইতে কোনো জীবন উপকরণ সরবরাহ করিবার শক্তি নাই এবং উহারা কিছুই করিতে সক্ষম নয় فلا تضربوا لله الامثال ان الله يعلم وانتم لا تعلمون সুতরাং তোমরা আল্লাহর কোনো সদৃশ স্থির করিও না আল্লাহ জানেন এবং তোমরা জানো না ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل اكثرهم لا يعلمون আল্লাহ উপমা দিতেছেন অপরের অধিকারভুক্ত এক দাসের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না এবং এমন এক ব্যক্তির যাহাকে তিনি নিজ হইতে উত্তম রিজিক দান করিয়াছেন এবং সে উহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে উহারা কি একে অপরের সমান সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য অথচ উহাদের অধিকাংশ ইহা জানে না وضرب الله مثلا الرجلين احدهما ابكم لا يقدر على شيء وهو كل على مولاه وهو كل على مولاه اينما يوجهه لا يات بخير هل يستوي هو ومن يامر بالعدل وهو على صراط مستقيم আল্লাহ আরো উপমা দিতেছেন দুই ব্যক্তির উহাদের একজন মুখ কোনো কিছুরই শক্তি রাখে না এবং সে তাহার প্রভুর ভার স্বরূপ তাহাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভালো কিছুই করিয়া আসিতে পারে না সে কি সমান হইবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আছে সরল পথে ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير আকাশ মণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই এবং কিয়ামতের ব্যাপার তো চক্ষুর পলকের ন্যায় বরং উহা অপেক্ষাও সত্তর নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون এবং আল্লাহ তোমাদেরকে বাহির করিয়াছেন তোমাদের মাতৃগর্ভ হইতে এমন অবস্থায় যে তোমরা কিছুই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 লোম ও কেশ হইতে কিছুকালের গৃহ সামগ্রী ও ব্যবহার উপকরণ والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم ۖ كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহা হইতে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের উহা তোমাদেরকে তাপ হইতে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের উহা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে এইভাবে তিনি তোমাদের প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো فإن تولوا فإنما عليك البلاغ المبين অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য তো কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছাইয়া দেওয়া يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون উহারা আল্লাহর নিয়ামত চিনিতে পারে তারপরেও সেগুলি উহারা অস্বীকার করে এবং উহাদের অধিকাংশই কাফির ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হইতে এক একজন সাক্ষী উত্থিত করিব সেদিন কাফিরদেরকে অনুমতি দেওয়া হইবে না এবং উহাদের কোনো ওজরও গৃহীত হইবে না وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون যখন জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহাদের শাস্তি লঘু করা হইবে না এবং উহাদেরকে কোনো অবকাশও দেওয়া হইবে না واذا راى الذين اشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاءنا الذين كنا ندعو من دونك فالقوا اليهم القول انكم لكاذبون মুশরিকরা যাহাদেরকে আল্লাহ শরিক করিয়াছিল তাহাদেরকে যখন দেখিবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক ইহারাই তাহারা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 আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথ নির্দেশ দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون নিশ্চয় আল্লাহ ন্যায়পরণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা অসৎকর্ম ও সীমা লঙ্ঘন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করিও যখন পরস্পর অঙ্গীকার করো এবং তোমরা আল্লাহকে তোমাদের জামিন করিয়া শপথ দৃঢ় করিবার পর উহা ভঙ্গ করিও না তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন ولا تكونوا كالتي نقضت غزلها من بعد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 ইচ্ছা সৎপথে পরিচালিত করেন তোমরা যাহা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হইবে ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم পরস্পর প্রবঞ্চনা করিবার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করিও না করিলে পা স্থির হওয়ার পর পিছলেয়া যাইবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ করিবে তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি ولا تشتروا بعهد الله ثمنا قليلا انما عند الله هو خير لكم ان كنتم تعلمون তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না আল্লাহর নিকট যাহা আছে কেবল তাহাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا اجرهم باحسن ما كانوا يعملون তোমাদের নিকট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 لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين আমি তো জানি তাহারা বলে তাহাকে শিক্ষা দেয় এক মানুষ উহারা যাহার প্রতি ইহা আরোপ করে তাহার ভাষা তো আরবি নয় কিন্তু কুরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা إن الذين لا يؤمنون بآيات الله لا يهدون